আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত হায়াতে কেবর আলমা বলছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত আসসালাম আল আবদি ও রসুলি ও আমিনি আলওয়াহি ওসফতহমিন খলফহি নবীন ইমামিন সৈয়দিন মোহাম্মদ বিন আবদুল্লাহ আলা আলী ওয়াসাবি ওমন সাল্লাহ সবিল ওয়াহতাদ বিহুদা ইলাইউদ্দিন আম্মাবাদ ফাইন আল্লাহ তালা আমার বিল ইস্তিমাই আল হাক্কি ওয়া নাহানি তফারুক আল ইখতলাফ আল্লাহ প্রশংসা এবং রসুল্লাহ সাল্লামের পরে বলছেন যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হকের ওপর একতা নির্দেশ দিয়েছেন এবং বিচ্ছিন্নতা এবং মতবিরোধ থেকে নিষেধ করেছেন মহান আল্লাহ এই মর্মে এরশাদ করেছেন যে দুটি আয়াত সুরে আনহামের একশো উনষাট এবং সুরে আনহামের একশো তিরপান্ন শুরুতে যেহেতু আলোচনা করে দিয়েছি ইন্দাল্লাদিনা ফার্রাকুদ্দিন আহম আর বিস্তারিত বল নিশ্চয় যারা দিনকে ছিন্ন ভিন্ন করেছে আর তারা নিজেরা টুকরো টুকরো হয়েছে মেনম হিসেবে হে নবী তোমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই ইন্নামা আমরহম এলাল্লাহ তাদের বিষয়টি আল্লাহর জন্য ছেড়ে দাও সুম্মা ইউনাব্বিহুমা কান ইয়াফআলুন অতঃপর আল্লাহ তাদেরকে ভালো করে জানিয়ে দেবেন যা করে এসেছে আল্লাহ রাব্বুল আলমীর সরল পথের অনুসরণ করতে বলেছেন বান্দাদেরকে এবং বিভিন্ন ছোটখাটো রাস্তা যেসব রাস্তাগুলি নতুন নতুন পথ মত বেরিয়েছে এগুলো থেকে নিষেধ করেছেন যেগুলি হক থেকে ফিরিয়ে দেই আল্লাহ সুবাহ তালা বলছেন ওয়ান নাহাজ রাতে মোস্তাকিমা এ হচ্ছে আমার সরল পথ সেটির অনুসরণ করো আল্লাহ তত্ত্বসল বিভিন্ন রাস্তাগুলি অনুসরণ করিও না না হলে আল্লাহ রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে নিয়ে যাবে এ হচ্ছে আল্লাহর উপদেশ যাতে করে তোমরা সংযত হতে পারো ওয়াইনমে এখনো এত্তেবা সেরাতিল মুস্তবিল এতেসামি কিতাবিল্লাহ আজ সুন্নাতি রাসুলি সাল্লাহ সাল্লাম আর আল্লাহর যে সোজা পথ আর সরল পথ এই পথের অনুসরণ কখন হবে আল্লাহর কেতাবকে আঁকড়ে ধরলে এবং রাসুল উল্লাহ সন্নাকে আঁকড়ে ধরলে এই কথাই না বলেছেন নবী সাল্লাহ যে কোরআন সন্নাকে আঁকড়ে ধরলে লাম দিল্লু কখন পথভ্রষ্ট বলছেন যে সহি হাদিস প্রমাণ করে যে যেসব রাস্তাগুলি থেকে আল্লাহ নিষেধ করেছেন যেই রাস্তাগুলি হক থেকে অন্যদিকে ফিরিয়ে দেয় এই মর্মে একটি হাদিস আব্দুল মাসুর রাজি আল্লাহ তাল আনুমাতে বর্ণিত মোসনাদ আহমদে রয়েছে খত্তা রসুল্লাহ খত্তা রসুল্লাহ একবার একটা লাইন টানলেন দাগ টানলেন মাটিতে বেয়াদেহি নিজের হাত দ্বারা সোম্মা কালা তারপরে বললেন হাজা সবির উল্লাহ মোস্তাকিম এটি হচ্ছে আল্লাহর সোজা রাস্তা যে সোজা আছে এটা আল্লাহ সোজা রাস্তা সুম্মা খাত্তা ইয়ামিনি ওয়াশামাল তারপরে ডান এবং বামে কয়েকটি লাইন টানলেন দুটা এদিকে দুটা এদিকে এরকম করে যে ডানে বামে রাস্তা গেছে কিছু বললেন ওয়াহাদি সুবল এগুলি হচ্ছে বিভিন্ন পথ আর মঠ এইসবের যে রাস্তার মোড়ে শয়তান বসে আছে ইয়াদু এলে এবং সেদিকে ডাকছে আসো এদিকে আসো চলে আসো এদিকে ইখন মুসলিমের তরিকে চলে আসো জামাত ইসলামের মৌদুদির তরিকে চলে আসো দিন কায়েম হয়ে যাবে দিন কায়েম তো তোমরা করছো না ওই আপনাদের দিন কায়েমের ভূমিকা বলছে না চলে আসো এদিকে চলে আসো সুম্মা কারা তারপরে এ আয়াত পাঠ করেছিলেন সুরায় নামের আয়াত নম্বর একশো তিপ্পান্ন আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা বলেছেন এই আয়াতটি সম্পর্কে ফত্তাবে উহু তোমরা এই সরল পথের অনুসরণ করো ওলা তত্ত্ব সবুল ফাতফার রাতবিক লেহি বিভিন্ন রাস্তাগুলি যে ছোটখাটো সেগুলি অনুসরণ করো না হলে ছিন্ন ভিন্ন হয়ে চলে যাও আল্লাহ রাস্তা থেকে আর বলছেন ওয়াকিম উদ্দিন দিন প্রতিষ্ঠা করো আর তাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করি না দিন মানে ক্ষমতা জামাত ইসলামের কাছে কি আর ইফানিদের কাছে দিন মানে ক্ষমতা তো ক্ষমতায় যাও তাহলে দিন কায়ম এইটাই ভুল ব্যাখ্যা এইখানেই গোমরা করেছে কিন্তু এটা বড় মজা লেগেছে আবেগীদেরকে মূর্খদেরকে যে হ্যাঁ নগদ নগদ পেয়ে যাব দুনিয়াতেই ফলাফল আর তাড়াতাড়ি পেয়ে যাব আর আমরা যখন ক্ষমতায় চলে আসবো আমদ ফুর্তি করবো আরে অন্যরা কেন আমোদ ফুর্তি করছে আমরাই করবো <clears throat> তো বলছেন বলছেন আমার আল্লাহুল মেনিনাবিল জামাতে মমিনদেরকে আল্লাহ জামাতের নির্দেশ দিয়েছেন একসাথে থাকার ও নাহা ফুরকা বিরোধ এবং বিচ্ছিন্নতা থেকে নিষেধ করেছেন ওয়াকবর এবং তাদেরকে জানিয়ে দিয়েছেন আন্না ইন্নামা হালাকামান খান কাবলাহম বিলমেরায় ওল হুসুমত ফিদিন আল্লাহর দিন নিয়ে পূর্বের লোকেরা যখন ঝগড়া বিবাদ করেছে তখন তারা ধ্বংস হয়েছে তারা পথভ্রষ্ট হয়েছে দেখেন খ্রিস্টানদের মধ্যে হ্যাঁ তিনটি দল ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট আর তারপরে আরেকটি হচ্ছে অর্থাডক্স আর তারপরে রসুল্লাহ ভবিষ্যৎ আরও এই দলগুলি থেকে আরও বাচ্চা দিয়েছে দিয়ে নবী বাহাত্তর ফিরকা হয়েছে বাহাত্তর হয়েছে ইয়াহুদিরা একাত্তর হয়েছে আর এই উম্মত তেহাত্তর হবে সবগুলি নামে যাবে একটা জান্নাতে যাবে আসেন তো এই যে বিচ্ছিন্নতা এটা হচ্ছে সেসব বিজাতিদের অনুসরণ কোরআন সন্নাকে আঁকড়ে ধরাই হচ্ছে আল্লাহ সন্তুষ্টি রাস্তা এবং মুসলিম জাতির ঐক্যের বুনিয়াদ কোরআন সন্ন্যার ভিত্তি তাহলে ঐক্য ঐক্য ডাক দিলে হবে না আমরা তৌহিদি জনতা অথচ শিল্পী তাদের আছেন আমরা ঐক্যের ডাক দিচ্ছি সবাই এক হয়ে যাও কিসের বিরুদ্ধে আর কিসের ভিত্তিতে আরে তৌহিদের ভিত্তিতে হবে সন্ন্যার ভিত্তিতে হবে কোরআন হাদিসকে আঁকড়ে ধরে সবাই কোরআন হাদিস কথা ধরবো বলছে আমরা আপন জায়গায় থাকবো আর তার বই করবো কি করে আপন জায়গা থেকে অবস্থান চেঞ্জ করেন আসেন যে দলিল ছাড়া চলবো না এবং সমস্ত রকমের অনিষ্ট এবং ফিতনা থেকে বাঁচতে পারবেন আল্লাহ বলছেন তোমরা আল্লাহ রসিকে সকলে মজবুত করে ধারণ করো আর তোমরা বিচ্ছিন্ন হয়েও না ওয়াল করো নিয়ামত আল্লাহ আলাইকুম আল্লাহ নিয়ামতকে তোমরা স্মরণ করো ঈদ কোন তুম যখন তোমরা পরস্পর শত্রু ছিলে ফা আল্লাহ তোমাদের মাঝে সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছিলেন সুতরাং তোমরা ইসলাম পেয়ে আল্লাহর অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেছিল আনসারি আওসার যে একশো বিশ বছর ধরে লড়াই চলছিল আর ইসলাম যখন মদিনে আসলো তারা ইসলাম গ্রহণ করলেন এমন ভাই ভাই হয়ে গেলেন আর এরা তো মদিনারি ভাই ভাই তো হইলো হইলো মক্কা থেকে এসেছে তাদের চিনিও না জানি না মহাজেরিন তাদেরকে বাড়িঘর ছেড়ে দিলে তাদেরকে ধন সম্পদ অর্ধার্ধি করে ভাগ নিয়ে যাও তুমি এমনকি এক সাহাবির দুই বিবি আছে ভাই তুমি তো বিয়ে করতে পারছো না গরিব তুমি সর্বহারা নিঃস্ব হয়ে এসছো আমার এক বিবিকে তালাক দিয়েছি ঈদ পার হোক তুমি একটা নিয়ে নাও আমার দুটোর পর্বে প্রয়োজন নাই হ্যাঁ সুফানুল্লাহ বলছে খান আমার দরকার নেই ওইটা দরকার নেই আজকালকার মতো সুবিধাবাদী না কাজ তো তাই না <clears throat> তো বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন হ্যাঁ, তোমরা ভাই ভাই হয়ে গেলে আল্লাহর নিয়ামতে তোমরা এই তৌহিদের ভিত্তিতে সন্ন্যর ভিত্তিতে মহাজেরিন আনসার আওস খাজরাজ আবুদাল্লা বিন সালাম ইহুদি কিসের ভিত্তিতে সে এক হয়ে গেল সাথে কিসের ভিত্তিতে সালমান ফার্সি পার্সিয়ান ওয়ানারো বেলাল হাবসি হাবসা কিসের ভিত্তিতে তহিদ সুনার ভিত্তিতে কোরআনে হাদিস আঁকড়ে ধরার ভিত্তিতে কোনো দলের ভিত্তিতে নয় যে আমাদের এটা দল আমাদের এটা দল এই তরিকত এই না না এগুলো মিনান্নার জাহান্নামের চলে গেছিলে ফান আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন তা থেকে এইভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতগুলি বর্ণনা বিশদভাবে যাতে করে তোমরা হেদায়ত পেতে পারো এখন বলছেন মিন হাজা এই আয়াতগুলি এবং এই যে সাহাবাই আসার আর হাদিস যা উল্লেখ করা হলো তা থেকে জানা গেল

সুতরাং এর দ্বারা স্পষ্ট হয়ে উঠল ফাউলামিন হাজা যে মুসলিম শাসকদের ক্ষেত্রে মুসলিম শাসকদের ক্ষেত্রে ঐক্যের ওপর যদি কোন রকমের কুপ্রভাব ফেলে কোনো কিছু যেমন মিনবাসের সুবাহীন সংশয় সৃষ্টি করা যে এরা শাসন ক্ষমতার যোগ্যতা রাখে না এদেরকে টেনে ফেলতে হবে এদেরকে হটাইতে হবে ওয়াফকার এবং এইরকম কোন চিন্তা চেতনা থিওরি ও তাসিস ও জামাতিন আতিন ও তনজিম অথবা এমন কোন সংগঠন তৈরি করা প্রতিষ্ঠা করা যেই সংগঠনের লোকেরা সদস্যরা তাদের এমামের সাথে আমিরে জামাতের সাথে দলের নেতার সাথে বায়াত করে ইরফানুল মুসলিম তরিকা এটাই ছিল ব্রাদারহুডের তরিকা এটাই ছিল যে যতগুলি ইফানি হবে সদস্য হবে তারা কি করবে হ্যাঁ জামাতের যে নেতা হবে ইফানিদের তার হাতে বায়াত নেবে শপথ যান মাল সবকিছু কোরবানি জামাতের জন্য এইরকমই জামাত ইসলামী তো ওই সিস্টেম রয়েছে হ্যাঁ, সাথী হওয়া তারপরে কি হওয়া রুকুন হওয়া হ্যাঁ, তারপরে হ্যাঁ, স্টেজ বাই স্টেজ যাতে বায়া আবায়াত মুসলিম শাসকের বায়াত বাদ দিয়ে তাদের অন্য রকমের সাংগঠনিক বায়াত রয়েছে ও এবং তাদের এসব আপনার দলীয় কার্যক্রম রয়েছে ওয়াকাইরাজ আলী এছাড়া যে বিভিন্ন তাদের কার্যক্রমগুলি রয়েছে ফাহা মুহারম এগুলি হারাম বেদালালাতিল না কোরআন মহাদেশের দলিলের ভিত্তিতে অফি তালিয়াতে হাজিহিল জামাত আর এই সব জামাতের শীর্ষস্থানীয় জামাত মুখ্য জামাত নোহাজদের মিনহা যেই জামাত থেকে যে দল থেকে সতর্ক সাবধান করছি সেই জামাত হচ্ছে জামাতুল ইফান আল মুসলিম জামাতটি হচ্ছে ইফান আল মুসলিমিনের জামাত ফাহিয়া জামাতুন আলা ওলাতিল বলছে এই জামাতুল ইফান মুসলিমিন এই জামাতটি এমন একটি জামাত মুনহারিফা যে একটি বক্র পথের পথি গোমরা জামাত মুনহারিফ আসল রাস্তা থেকে সরে যাওয়া জামাত মোনাজাত যারা মুসলিম শাসকদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চায় অল খরুজ আল হুকাম এবং শাসকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা বেরিয়ে যাওয়ার জন্য অভ্যুত্থানের জন্য ইনকেলা বিপ্লব ঘটানোর জন্য যারা হ্যাঁ, অপপ্রয়াস চালায় জি এই জন্যই ইরানি বিপ্লবকে আদর্শ মনে করে জামাতিরা শুনেছেন তো বক্তাদের কাছ থেকে তাদের শোনেননি ইরানি বিপ্লব আমাদের জন্য আদর্শ তাদের জন্য আদর্শ ইরানের নারীরা রাস্তাঘাটে নেমে গেছে বিক্ষোভ এবং বিপ্লব নিয়ে আসার জন্য এটি আমাদের বাংলা ভাষী হ্যাঁ নারীদের জন্য আদর্শ আউজবিল্লাহ আল্লাহ হেফাজত করে সব ফেতনা থেকে ফেতান আর বিভিন্ন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা ফেতনা ফাসাদ সৃষ্টি করা এ হচ্ছে জামাতুল ইফান মুসলিমের কাজ যুগে যুগে তাআয়ুশ ফিল ওয়াতানিল ওয়াহিদ একই দেশে সবার সাথে মিলেমিশে বসবাস করার ক্ষেত্রে স্থিতিশীলতাকে নষ্ট করা এদের কাছে ওয়াসফুল মুজতামাতুল ইসলাম এবিল জাহিলিয়া এবং মুসলিম সমাজকে জাহিলি সমাজ বলা সৈয়দ কুতুব তার কিতাবে যেখানে সেখানে বারবার করি আজকাল মুসলিম মুসলিমরা জাহিলিয়াতের অন্ধকারে বিরাজ জাহিলিয়াতের অন্ধকার জাহিলিয়াতের যুগ রয়েছে জাহিলিয়াত আম্মা এবং মধুদের যে উপরে যে আলোচনা করেছি মধুদের কিতাবগুলি থেকে জামাত স্বামী তাতে আমি যে জাহিলিয়াতকে তিন ভাগে ভাগ করে মুসলিম সমাজকে একবারে জাহিলিয়াতে ডুবে আছে মধুদিরও থিওরি একই থিওরি দুজনেরই শুধু ভাষা ভিন্ন আর দেশ শুধু ভিন্ন জি বলছেন তারপরে জামা এই মুসলিমে যখন থেকে স্থাপিত হয়েছে তারা আকিদার গুরুত্ব দেয়নি মানুষের আকিদা সংশোধন করি তহি সন্ন্যতের দাওয়াত দিই শিরিক বিদাত মুক্ত করি মাজার পূজাকে কমাবার চেষ্টা করি না না না পীর পূজা কমাবার চেষ্টা করি এগুলো চেষ্টা নেই দু চারটি কথা আমি বলে দিলাম অনেকে বলে যে আমার এই কথাগুলো মিথ্যা কারণ যখন আহলেদিস এলাকা বক্তব্য করতে আসে তখন বলে দেয় হ্যাঁ যে মাজার এসব শির একটা কথা বলেছে কিছুটা ভালো কথা বলেছে তাতে বলে দেখো দেখো দেখো তহিদের কথা এটাই যথেষ্ট পক্ষান্তরে আর অন্য জায়গায় যে বলছেন দেশ হ্যাঁ তিনশো ষাট আউলিয়ার মাজার ধন্য অথবা বারো আউলিয়ার মাজারে ধন্য তো এটা কি শিরকে দিয়ে ডাকা হলো মাজার পূজা দিয়ে ডাকা হলো না আচ্ছা আর একটা বক্তব্য বলছেন যে আমরা সব পীরকে কিন্তু ভণ্ড বলছি না খারাপ বলছি না বলেছেন বলে নাই হ্যাঁ বড় হকানি পীরও আছে তখন তো রাস্তা রেখে দিলেন এখন হকানি পীর কি আছে যদি এসে দেওয়ান বাকি চার্জ করে এই বক্তা আপনি যে বলে দিয়েছেন যে ভণ্ড পীর তো আমাকে ভণ্ড বললেন বলছেন না না আপনি তো হকানি কারণ আমি তো বলেছি যে পীরদের হকানি আছে চরমনাই সারসিনা যদি এসে বলে হ্যাঁ আপনি তো পীরদেরকে আপনি বলেছেন যে ভণ্ড আছে তো কি আমরা ভণ্ড বললেন নাকি না বলছেন না না না আপনার তো হকানি রাস্তা খোলা রেখেছে বড় চালাক রাজনীতি কেমন করে করতে হয় ভালো করেছে কথা বোঝা গেছে এগুলো তহিদ সুন্নতের দাওয়া দেওয়া হইল না জি <clears throat> তো এরা কখনো ইসলামী আকিদার ওপর তেমন জোর দেয়নি ওলাবে ওলুমিল কিতাব সন্না কোরআন সন্ন্যার এলেমের উপর জোর দেয় নাই যে বাস্তব সত্য এই জন্য তাদের লিখনি আমি পড়েছি পত্র পত্রিকাতে নিজে পড়েছি যে বর্তমান যুগে বর্তমান মুসলিম বিশ্বে আলেমের দরকার নেই ফাকির দরকার নেই ইসলামী দার্শনিকের দরকার আছে ইসলামী ফিলোসফার দরকার দার্শনিক দরকার তাদের জি হ্যাঁ যেমন মদুদি দার্শনিক ছিলেন ওইরকম দার্শনিক দরকার ওই ওই আবার আলেম এই জন্য জামাত ইসলাম কোনো আলেম নেই অবকার জাকারি সাহেব আমাকে বলতেন কুয়েতে সফরে তারপর এখানে যে জামাতের মধ্যে কোনো আলেম আছে নাকি সত্যি যেগুলোকে আলেম বলছেন ওগুলো আলেমই না জামাত ইসলামেতে কোনো আলেম নেই আরে দেওবন্দীদের মধ্যে ভালো ভালো আলেম পাবেন আপনি কিন্তু জামাত ইসলামের কোনো আলেম পাবেন না যাদেরকে আলেম বলছেন এটা পাবলিকই আলেম হ্যাঁ জনগণ আলেম মনে করে হ্যাঁ বাকপটু সুন্দর সুন্দর কথা চমৎকার কথা বলতে পারে কিন্তু কোরআন সন্ন্যার এলেম আছে এমন কোনো আলেম নেই আর থাকবেও না কারণ তাদের বৈরিত রয়েছে হ্যাঁ এই কোরআন সন্ন্যার এলেমের সাথে গায়া বলছে এই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ও হোক ক্ষমতায় ক্ষমতায় হবে যে কেন অমিন কানা তারিফ জামা মালি ফেতান এই যে ক্ষমতায় পৌঁছার তাগিদে এদের এই আশি বছর ইতিহাস দেখা যায় যে ভরপুর হয়ে রয়েছে অনিষ্ট এবং ফিতনা ফাসাদ ফিতনা ফাসাদে মিশরে যেগুলোকে ফাঁসিতে চড়ানো হয়েছে তাদের ইতিহাস আমি পড়ে দেখেছি সুখান আল্লাহ তারা প্রত্যেকে কিন্তু সরকারের পতনের ষড়যন্ত্রে শরিক ছিল আর তদন্ত যে হয়েছে যে এরা তো আমাদের পতন ঘটাচ্ছিল তখন তাদেরকে সেখানকার শাসকরা ওইভাবে শাস্তি দিয়েছে হ্যাঁ তাদেরকে বড় বড় শহীদের লকব দিয়ে রেখেছেন আল্লাহ ভালো জানে কত বড় শহীদ হয়েছে না ফিতনা ফাসাদ সৃষ্টি করতে কত লোকের রক্তপাত হইতো যদি এই রকমের একটা ক্ষমতার পতন ঘটেতে এত সহজ নাকি আপনি একটা পতন ঘটিয়ে দেখেন যে কত লোক হ্যাঁ হতাহত হয় জি আর কত ফিতনা ফাসাদ আর কত নিরাপত্তাহীনতা সেক্ষেত্রে বিরাজ করে কোনো নিরাপত্তা থাকবে না সেখানে যেই শান্তিটাও পাচ্ছেন আপনি বাড়িতে ঘুমিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে সেটাও থাকবে না সেখানে এত সহজ মনে করছেন তো এর এদের ইতিহাস হচ্ছে ষড়যন্ত্রের ফেতনা ফাসাদের ইতিহাস অমিন রাহেমিহা ফারাজাত জামাতুন এর হাবিয়া মোতাতারেফা যে কথাটি এর আগেও বলেছি আর এর এই উদর থেকে এই গর্ব থেকে এই ইফান মুসলিমের আর জামাতুল মহদুদের গর্ব থেকে বেরিয়েছে জামাতুন এরহাবিয়াতুন মোতাতারফা সন্ত্রাসী এবং চরমপন্থী সংগঠনগুলি আয়েস আয়েস আর তারপরে আপনার আল কায়দা আর যতগুলি নাম যাই হোক না কেন জঙ্গি যতগুলি সংগঠন রয়েছে যে তাদের পেছনে কিন্তু পৃষ্ঠপোষকতা এদের রয়েছে আসাদ মুসলিম দেশগুলিতে এবং আল্লাহর বান্দা মুসলিম সমাজে এরা ফাসাদ সৃষ্টি করেছে মিম্মা হুয়া মালুমুন মুসাহাত যা সর্বজন বিদিত সবাই জানে এবং চোখে দেখতে পাচ্ছি মিন জারাই মিল অনফি ওয়াল ইরহাব হাউলাল আলাম যে বিশ্বে যে সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে এদের পিছনে যদি আপনি ভালো করে খতিয়ে দেখেন তদন্ত করে দেখবেন তো এই দলগুলি সেখানে রয়েছে এই ইফান মুসলিমিন এবং তাদের মতো দলগুলি অমিমা তাকাদ্দমা ওপরে যেসব কথাগুলি আলোচনা হয়েছে আত্মাজ তা তারা সুস্পষ্ট হয়ে উঠেছে হায়াতুকে ভাই আলমা সৌদি বলছেন যে আন্না জামাত আল ইফান আল মুসলিম জামাতুন এরহাবিয়া এই ইফান আল মুসলিমের জামাতটি হচ্ছে সন্ত্রাসী জামাত সন্ত্রাসী সংগঠন ইসলাম ইসলামের প্রতিনিধিত্ব করে না বা ইসলামী মানহাজের প্রতিনিধিত্ব করে না এই কথা আমি অনেক আগে থেকে আমার আলোচনা যখন করেছি মৌদুদিবাদের উপর তখন কিন্তু বলেছি যে কখন আপনি জামাত ইসলামীকে আপনি বলবেন না যে ইসলামের প্রতিনিধি আরে যেসব দলগুলি শাসন ক্ষমতা রয়েছে তাদের ইসলামের শত্রুতা বা সেখানে অনেক মুনাফিক রয়েছে সেখানে অনেকে আপনার দেশের প্রেক্ষাপটে ইসলাম বিদ্বেষী রয়েছে হ্যাঁ ইসলাম বিদ্বেষী রয়েছে বহু রয়েছে তার কারণে অনেকে মনে করে ওগুলো তো ইসলাম বিদ্বেষী হ্যাঁ এ তো নাস্তিকে ভরা তাহলে এটা হচ্ছে ইসলামী জামাত না না কখনো না ওই জামাতে মুনাফিক ঢুকে আছে সালামের শত্রু কুরবানির শত্রু অমুকের শত্রু এইসব ঢুকে আছে তার মানে এই নাই যে আপনার এই জামাত ইসলামী হক জামাত কখনো এটা কখনো ভালো করে বিষয়টি বুঝবেন এই জামাতটি হচ্ছে জামাতুন এরহাবি এরহাবি দল মানে সন্ত্রাসী দল লাতমাসুল হাজার ইসলাম ইল ইসলামী মতাদর্শের প্রতিনিধিত্ব করে না তাদের যে দলীয় টার্গেট রয়েছে সেটার অনুসরণ করে আল মোহালেফ আল ইহাদিয়ে দিন হানিফ যে দিনে ইসলাম দিনে হানিফের পরিপন্থী অতাদা সত্তার বিদ্দিন তারা শুধু দিনের হ্যাঁ মুখোশ পরিধানকারী দিনের পোশাক পরে রয়েছে ধর্মকে ব্যবহার করো তোমার ফহু অথচ তারা দিনের পরিপন্থী কাজগুলি করে মিনাল ফরকা বিচ্ছিন্নতা সৃষ্টি করা ওই সারাতুল ফিতনা এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করা অল অনফ এবং বাড়াবাড়ি করা অল ইরহাব এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কাণ্ডে লিপ্ত হওয়া ফায়াল আল জমি আল হাজার মিন হাজিল জামা সুতরাং প্রত্যেক মুসলিমকে সতর্ক সাবধান করছি আমার বলছে আমার কথা নয় হাইয়াতে কেবার বলছে হাজার ও মিন সুতরাং প্রত্যেককে সতর্ক সাবধান সতর্ক সাবধান থাকতে হবে জামা এই জামাতুল থেকে তার সাথে সম্পৃক্ততা যেন না থাকে যোগাযোগ না থাকে আবি তাঁতুফ মাহা তার সাথে যেন সহানুভূতি না থাকে সহযোগিতা না থাকে ওল্লাহ নাস আল ফাজানা জামিয়ান আল্লাহর কাছে আমরা যাচ্ছা করি আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন